এই পৃথিবীর আলো বাতাস মুগ্ধ করা নীলাবাকাশ পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান এই পৃথিবীর আলো বাতাস মুগ্ধ করা নীলা আকাশ পাখির ছোটে সকাল সাথে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালার দান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান পাহাড় চিরে ঝর্ণা ধারা সবুজেতে পাহাড় ঘেরা মন মাতানো সাগর কুলে ঢেউয়ের কলতা ও পাহাড় চিরে ঝর্ণা ধারা সবুজেতে পাহাড় ঘেরা মন মাতানো সাগর কুলে ঢেউয়ের কলতা পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আলাদা আলাদা সবই আমার মহান মালিক আলাদা আলাদা যায় হারিয়ে মনটায় আমার ফুলের বনে গন্ধ বাহার সুবাসেতে মনটায় আমার হয় যে পেরেশা ও যাই হারিয়ে মনটায় আমার ফুলের বনে গন্ধ বাহার সুবাসেতে পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সবই আমার মহান মালিক আল্লাহ তালা দান সৃষ্টি করলেন সব জিনিস মহান প্রভু আল্লাহ তিনি গাইতে হবে মহান প্রভু আল্লাহ তিনি গাইতে হবে তনু মনে তারি গা পাখির ঠোঁটে সকাল সাজে মিষ্টি মধুর গা সবই আমার মহান মালিক আল্লাহ তাআলা দান সবই আমার মহান মালিক আল্লাহ তাআলা এই পৃথিবীর আলো বাতাস মুক্ত করা নীলা এ পৃথিবীর আলো বাতাস মুগ্ধ করা নীলা বাকাশ পাখির ঠোঁটে সকালে সাজে মিষ্টি মধুর গান সবই আমার মোহন মালিক আল্লাহ তালা দান সবই আমার মোহন মালিক আল্লাহ তালা দান সবই আমার মোহন মালিক